بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين সম্মানিত সুদী এখন আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করছেন আহলাদিস আন্দোলন বাংলাদেশের ভারপ্রাপ্ত আমির ডক্টর মোহাম্মদ মুসলেহ উদ্দিন আমি মোহতারামকে শুভেচ্ছা বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত রাজনীতিবিদ চিন্তাবিদ আয়ামী আন্দোলন ও যুব সংঘের সদস্যবৃন্দ গোয়েন্দা বিভাগের সদস্যবৃন্দ এনএসআই ডিজিএফআই সিআইডি এসপি সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সারা দেশ থেকে আগত লাখো আহলাদির জনতা আজকে পনেরোটি মাস যাব আমাদের নেতা এবং কর্মীদেরকে বন্দি রাখা হয়েছে জেএমবির মিথ্যা অপবাদ দিয়ে আহলে ইসলাম ভুই ফোর কিছু নয় ভারতের রাজনীতি তারা করে না তিন কোটি জনসংখ্যা হাজার হাজার মসজিদ হাজার হাজার আলে মোলামা শত শত মাদ্রাসা আপনারা মনে করেছিলেন জেএমবির একটা অজুহাত ফুৎকারে নিবিয়ে দিবেন কিন্তু আপনাদের জানা নেই এদের শক্তি কোন জায়গায় আপনারা ভুলে গেছেন যে চার নেতার এক নেতা কামরুজ্জামান সাহেব আহলে হাদিস রাজশাহীতে তাদের ঈদে আহলে হাদিসের ঈদের মাঠ এবং মসজিদ আপনারা ভুলে গেছেন আমি পরে বলবো বিস্তারিত ডকুমেন্ট দিয়ে আপনাদের বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বয়ং গাবতলির আহলে হাদিস সমাজের মানুষ আহলে হাদিস সমাজের অপরাধ হয় পুরো আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করে দিন মেয়র হানিফ সাহেব আওয়ামী লীগ নেতা প্রখ্যাত আহলে হাদিস আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করে দিন আবুল মনসুর আহমদ সাহেব আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছরের লেখক প্রমিনেন্ট আজাদিস এই ব্যাগের মতো বই আছে আমি পরে দেখাবো রাজনীতির হাতে করি প্রথম চ্যাপ্টার তার বইয়ের আহলেদিস আন্দোলন দিয়ে শুরু করেছেন ধানি খোলার তাদের বাড়িটি ছিল আহলেদের কেন্দ্র তারই সুযোগ্য পুত্র মাহফুজ আনাম সাহেব টেইলিস্টারের সম্পাদক এবং প্রথম আলোর প্রকাশক আমি বলতে থাকবো ইতিহাস মোল্লা আকরাম খাকে কৃষক প্রজা পার্টির প্রেসিডেন্ট তিনি আল্লাহ আব্দুল বাকি সাহেব তারপরে কয়েকটা শুনতে চান আপনারা রায় বাই করেন যে nowhere it has been said that doctor গালেক্স has no connection with Ahle therefore he will not be granted bail কোথাও প্রমাণ হচ্ছে না যে ডক্টর গালেব আহলে হাজিস না সুতরাং তাদেরকে বেল দেওয়া যাবে না কামরুজ্জামান সাহেবের বিরুদ্ধে মরণোত্তর মামলা দায়ের করুন সিয়াম রহমান সাহেবের বিরুদ্ধে মরণোত্তর মামলা দায়ের করুন হানিফ সাহেবের বিরুদ্ধে দায়ের করুন দায়ের করুন আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা সাথে কোনো সম্পর্ক না সাংবাদিক ভাইদের জিনিসটা আকর্ষণ করব আপনারা বহু কাহিনী রচনা করেছিলেন ভুল বুঝাবুঝির মাধ্যমে কোথায় রাগ কোথায় হানিফ পালোয়ান আপনারা তুঙ্গির সাথে যোগাযোগ করে দিলেন যে বারো জঙ্গ করে মর্ত কেতাবে খবর তেরো জঙ্গে লেখা যায় টঙ্গির শহর কিছু দূরে গিয়া মর্ত রওনা হইল ঘোড়ায় চড়িয়া মর্ত হাঁটিয়া ছুটিল এই সাতরে মারে করা হানিফ পালোয়ান চিত্তর হইয়া পেরা গেল বিবি সোনাবান কোথায় ইরাকের হামেদ পালোয়ান কোথায় টঙ্গির সোনা আবান ডক্টর গালেবের গ্রাহ ফালতু কাহিনী হাজার হাজার রচনা করলেন আপনারা দেখলেন ডক্টর গালেবের চৈদ্যবার না চব্বিশ বার ভারতে গেছে দুই হাজার সালের পরে আল্লাহর কথা ডক্টর গালেব একবার বাংলাদেশের বাইরে যান না ওনারা বলেন ডক্টর গালেব নাকি বোমা মারার নির্দেশ দিয়ে গেছে থামুন কোনো গান গান্ডা দরকার নেই থামুন থামুন থামুন 我没他们 মেডিকেলে ফুল প্রফেসর দেশটি গ্রন্থের রচয়িতা তিনি গেলেন পাড়া ডাকাতি করতে আর একটা প্রশ্ন করি ওনারা খুব আবিষ্কার করলেন ডক্টর গেলে বোমা জঙ্গিবাদী আপনার লক্ষ জনতা এখানে উপস্থিত হয়েছেন জুমার পরে আরো আধা লক্ষ উপস্থিত হবে রাস্তায় আছেন ওনারা ইনশাআল্লাহ আপনাদেরকে ডক্টর গেলে কোনদিন বোমা মারতে বলেছেন লক্ষ জনতার হাত আবার কোথা থেকে মিথ্যা কাহিনী আবিষ্কার করলেন কি দিয়ে পরীক্ষা করবেন করুন আর তিন কোটি হালেন্সের মহামারা দরকার আছে তিন তিরিক্ষা নয়টা পাথর তিন তিরিক্ষা নয় কোটি পাথর আবাবিল পাখির মতো যদি সুরাবিলের যদি সাড়ে নয় কোটি পাথর শুধু যদি তিন কোটি হালেন্সের সাড়ে আবাবিল পাখির মতো তিনটা করে জালেবের বক্তদাউদ মিথ্যা জালের সিংহাসন থাকবে উনিশ করতে পারে দরকার নেই থামুন বক্তব্য আমি পরে দেব ইনশাআল্লাহ এক মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি সম্মানিত উপস্থিতি আহলাসের তিন করে আহলে বিরুদ্ধে অভিযোগ মুখোমুখি আপনারা দাঁড়িয়েছেন সংঘাতে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেন টিকে গতি টিকে ভুয়া কাজ করেছেন বিএনপিকে ভুল পথে চালানো হয়েছে বিএনপি এই পথে হাঁটে নেই নিজে হাটে নাই তাকে ভুল পথে চালানো হয়েছে বিএনপি দরকার হলো ভোটে তাকে কিন্তু জনগণের মুখোমুখি দাঁড় করানো হবে ওদিকে স্বেচ্ছাসেবক ভাইরা কোথায় সম্মানিত উপস্থিতি এই দেশ আমাদের আমরা এই দেশের বোমা মারতে পারে অর্বাচীন ছেলেরা বোমা মারতে পারে ফালতু কিছু লোকে বোমা মেরে মানুষ হত্যা করতে পারে তাদের কোনো ঘেনু নাই প্রেম নাই যাদের কোনো জনসমর্থন নাই তারাই অনেক কল্পনা এ দেশে নৌবাহিনী রয়েছে বিমান বাহিনী রয়েছে পদাতিক বাহিনী রয়েছে মিডিয়া রয়েছে র্যাব রয়েছে পুলিশ রয়েছে গোয়েন্দা বিভাগ রয়েছে আমরা তিন কোটি আহারেস রয়েছি চোদ্দ কোটি জনতা তাদের বিরুদ্ধে ওরা এদেশে কয়েকটা বোমানে কি করবে আমরা বলেছিলাম উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আমাদের প্রথম বৈঠকে আমাদের কোন শক্তির প্রয়োজন নেই হে সরকার আপনি শুধু যদি আমাদের বিরোধিতা না করেন আমরা আলাদা আন্দোলন এবং যুব সংঘ মেলে প্রতিটি চাইনিজ কর্মীকে বর্ষটাকে ঘাড়ে ধরে বের করে আনতে সক্ষম আমার অস্ত্র লাগবে না আমার গোয়েন্দা বিভাগ লাগবে না আমার পুলিশ লাগবে না আমার লক্ষ কর্মীকে লাগিয়ে দেবো চেএমবি কোথায় আছে ধারে ধরে বের করে নিয়ে আসবে চেএমবি ঠিক পেয়ে গেছে যে এমবি কেসের কাজে এটি এসে যে এমবি লাইফে এসে পাঁচ ছয় সাত বছর আর অত্যাচার এসেছে আহলে আমাদেরকে নিষ্ক্রিয় করে দিয়ে তারা সক্রিয় হয়ে গেছে অথচ আমরা বারবার দাঁড়িয়েছে যে এমবি রোখ না পারো আমাদেরকে ধরো না আমাদেরকে নিষ্টাপ করো না আমরা ঘাড়ে ধরে বের করে নিয়ে আসবো কেননা ওদের অনেক ছেলেপেলে আহলেদের সমাজের এ কথা স্বীকার করতে আমরা সামান্য তোমার দ্বিধাও নেই মিথ্যা কথা আমরা বলতে জানি না প্রতারণার রাজনীতি আমরা করি না আমরা ধোকাবাজি করি না যেখানে প্রধান বিরোধী দলের নেত্রী বলেন যে খালেদা জিয়া প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ত্যাগ দেশদ্রোহিতা অভিযোগ আনেন প্রধানমন্ত্রী দিশাহারা হয়ে বিরোধী দলের নেত্রীর বিরুদ্ধে ত্যাগ দেশদ্রোহীর অভিযোগ আনলে ভয় দেখান এ দল ওই দলকে বলেন তুমি বোমা মেরেছ ও দল ও দলকে বলেন তুমি বোমা মেরেছ আমরা বলি আমরা মিথ্যা ধরে বিশ্বাস করি না ফাটকাবাদের সুযোগ দিতে আমরা রাজি নয় আমরা বলি চেন দি চেন দি কয়েকটা ছেলে এই ভ্রান্ত হয়ে তারা কোথা থেকে কিছু বোমা সংগ্রহ করে সমাজ অনাচার করেছে ধরে ফেললে প্রথম দিক থেকে একটা বোমা আমাদের হতো না আমরা বিশ্বাস করি সামান্য ঘটেছে এখন কোথায় সেগুলা বয়স তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বছরের ফলাফল সেগুলাই কে বা তারা কিছু বোমাদের পয়সাদের পয়দান লাগিয়ে দিয়েছে উদ্ভ্রান্তের মতো যেখানে সেখানে মানে মানুষ হত্যা করছে ধর্মের নামে এটা ধর্ম না সামাজিক না বুদ্ধিমত্ত না জ্ঞান না এরা দীর্ঘ দীর্ঘদিন এদেশে অনাচার করলো আর আমরা হলাম নির্যাতিত আমরা হলাম নির্যাতিত যতদিন জেম যতদিন আহলে নির্যাতন করার ইচ্ছা আপনাদের রয়েছে ততদিন এদেশে জেলবি থাকবে আর যখন মনে করেন আহলে হাদিসকে নির্যাতন করার দরকার নাই তখন জেএমবি এদেশকে বন্ধ আহলে হাদিসের বিরুদ্ধে একটা পরিকল্পিত ষড়যন্ত্র সে ষড়যন্ত্র আমি একটা একটা করে উল্লেখ করবো কোর্টের রায় সহ কি হয়েছে কোথায় কোথায় ডকুমেন্টারি বক্তব্য ইনশাল্লাহ আমি জুম্মার পরে দেব বিএনপির বিরুদ্ধে আমাদের কোন ব্যক্তিগত ক্ষোভ নেই আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ব্যক্তিগত কোন অভিযোগ নেই কোন দলের সাথে আমাদের কোন সংঘাত নেই পল্টন ওনারা দখল করেছেন এখানে ইসলাম এবং গণতন্ত্র এক হয়েছে সেখানে কাজে পল্টন ব্যাপক শুধু গণতন্ত্রীরা আমাদেরকে সুযোগটা দিয়েছে কথাটা বুঝেছেন ইসলাম এবং গণতন্ত্র এক হয়েছে অন্তর্মে দেখুন তাহলে ইসলামের স্বরূপটা বুঝতে হবে শুধু গণতন্ত্রে আমাদের সুযোগ দিয়েছেন এজন্য আমরা তাদেরকে ধন্যবাদও জানাই কেন করতে পারতেন নিষ্ঠা আমি পরবর্তী আরো কথা বলব আমি যারা এই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাবো সাংবাদিক জগতের কাছে আমি কৃতজ্ঞতা জানাবো এই জন্য যে আব্দুর রহমানের সত্য বক্তব্যটা আপনারা পত্র পত্রিকায় তুলে ধরেছেন এবং ধরে আমাদের টাকা না দেওয়ার কারণে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেছেন জানতে চেষ্টা করেছেন এবং আপনারা উপস্থিত হয়েছেন যে এমবি পরিষ্কার হয়ে গেছে আহলাদ সাগর পরিষ্কার আশা করি যে আমাদের ব্যাপারে আপনাদের কাছে আর কোনো ভুল বুঝাবুঝি থাকবে না সত্যটা পরিষ্কার হবে তারপর গোয়েন্দা বিভাগের কাছে অনুরোধ করবো আমরা বহু সত্যি খবর পেয়েছি ডক্টর গালেব সহ আলেম আন্দোলন যুব সংঘ নির্দোষ এ ব্যাপারে আপনাদের কাছে মেসেজ পরিষ্কার তাহলে আর আমাদেরকে আপনারা ডিস্টার্ব করবেন না পুরা জাতির কাছে মেসেজ তিন কোটি আহলাদ কুকর্ম করে না সুতরাং আন্তর্জাতিক মেসেজ আমি পড়ে দেব আমি বক্তব্য লম্বা করতে চাই না যেহেতু আমার ডকুমেন্টারি বক্তব্য জুমার পরে হবে শুধুমাত্র এখন এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار جهنم يصلونها وبئس القرار قال رسول الله صلى الله عليه وسلم لا يخطب على خطة أخيه ولا يصوم على صوم أخيه رواه مسلم সম্মানিত ভাই পরিচালক আল হাদিস আন্দোলন যুব সংঘ সোনামণির নেতা ও কর্মীবৃন্দ অন্যান্য রাজনৈতিক দলের নেতা ও কর্মীবৃন্দ NSI DGFI CIT SP TV সহ গোয়েন্দা বিভাগের বন্ধুগণ শান্তি রক্ষায় নিয়োজিত প্রশাসনিক কর্মকর্তা কর্মী পুলিশ ভেরা এবং সারা দেশ থেকে আগত আহলে হাদিস লাখো জনতা আল্লাহ ওয়াহদাহুলা হাজার সুপ্রিয়া হাজারো প্রতিবন্ধকতা রাজনীতির চাল ছিন্ন করে অবশেষে তিন কোটি আহলে হাদিসের প্রতিনিধিরা ঢাকার কেন্দ্রে মুক্তাঙ্গনে প্রোগ্রাম করতে সক্ষম হয়েছে বলুন আলহামদুলিল্লাহ পল্টন ময়দানে আমাদের প্রোগ্রাম হওয়ার কথা ছিল যথা সময় আমরা তাই করেছিলাম নিয়ম হলো যে যদি জায়গা খালে থাকে তাহলেই শুধু অ্যাপ্লিকেশন জমা নেওয়া হয় জায়গা খালি না থাকলে অ্যাপ্লিকেশনই নেওয়া হয় না আমাদের দরখাস্ত নেওয়া হয়েছিল তার মানেই হল সময়টা খালি ছিল যেদিন ডেট তার দুই তিন দিন আগের থেকে জায়গা ছেড়ে দেওয়ার নিয়ম কেন প্যান্ডেল করতে হবে দুইটি ডেট আমাদেরকে দেওয়া হয়েছিল ছাব্বিশ তারিখ আনন্দ দোসরা ঘোর অজ্ঞাত কারণে আমাদেরকে দিন দিয়ে সেই সময়ে অন্য আরেকটি দলকে দিয়ে দেওয়া হল সেটা এক দুর্বোধ্য রহস্য আমরা তিন কোটি হাজার ইসকে দেশের নাগরিক নই তিন কোটি হাজার ইসকি হাওয়া থেকে ভেসে এসেছে তিন কোটি হাজার ইসকি মাটি ফেটে উঠেছে তিন কোটি আহলে দেশে রিফুজি তিন কোটি আহলে হাদিস দেশে খাজনা দেয় না তিন কোটি আহলে দেশে ট্যাক্স দেয় না এই ঢাকা শহর কি তিন কোটি আহলে নয় পল্টন ময়দান কি আহলে নয় তারা বাবার সম্পত্তি নাকি ওটা ও ঠিক জন্য ক্যাটারি সভা পায় না পার্থক্য অহংকার শোভা পায় না আমরা ক্ষমতায় পাঠাই নাই দায়িত্ব নিয়েছি দেশ পরিচালনা আজকে তুলেছি কালকে নামাব কোথায় শিখেছে এই গণতন্ত্র কোথায় শিখেছে ইসলাম কোন ইসলাম তোমাকে পারমিশন প্রস্তাব দেওয়া হারাম কেউ যদি একটা জিনিসের দান করা শুরু করে সেখানে আরেকজনের দান করা হারাম যতক্ষণ শেষ করে না যায় কেউ যদি দরখাস্ত করে কোথাও সেখানে উপরে আরেকটা দরখাস্ত করা হারাম কোন ইসলাম করো তোমরা আমি নাম ধরে বলতে চাই না আকল মন্দের জন্য ইশারা এই দর মিস্ত্রি সাড়ে চারটি বছর অতিবাহিত হয়ে গেছে সরাসরি দিয়ে দেব না আমি সরাসরি আওয়ামী লীগকে দেব তোমাকে দেয়া উচ্চ সত্যাকে আমি সৃষ্টি করব কেন স্পষ্ট জবাব আসতে হবে আজকে আলেসের ভোটগুলা কোথায় পড়ে বত্রিশ লক্ষ ভোট প্রাপ্ত তার মধ্যে ষোলো লক্ষ রাজশাহী বিভাগে আট লক্ষ খুলনা বিভাগে আর আট লক্ষ হল সারা বাংলাদেশে তার মানে হল ভোটের চার ভাগের তিন ভাগ হলো আহলে হাদিস বেল্ট থেকে আপনাদেরই বই আপনারা হিসাব দিয়েছেন ইসলামপন্থীদের চার ভাগের তিন ভাগ ভোট হল আহলে হাদিসের বেল্টের সাতক্ষীরা খুলনা হয়ে কানসাট পর্যন্ত আর এই সকল রাজশাহী বগুড়া এলাকায় তো আপনারা কি বুঝাইতে চাচ্ছেন আমরা কারো মধ্যে সত্যপতি সৃষ্টি করব সেটা পরবর্তীতে আসতেছি আহলে হাদিস কি এখানে কোন কোন সাংবাদিক ভাই আমাদের কত প্রশ্ন করেছেন আদেশ কি শিয়া আদেশ কি কাদিয়ানি আদেশ আসলে কি তাই তো আমরা জানি না সত্যিকার কথাকে আমরা প্রচার বিমুখ মানুষ ডক্টর কালে অ্যারেস্ট হয়েছেন কোথাও আমরা ছবি দেই নেই আক্রম খার মতো এত বিরাট না আপনার ছবি পাবেন না ডক্টর আব্দুল বারি সাহেবের মতো এত বড় ভাইস চ্যান্সেলার জমির আহলাদিসের সভাপতি ছিলেন তার কোন ছবি আপনারা খুঁজে পাবেন না আমরা প্রচার বিমুখ মানুষ আমরা সাদা মাঠা ধর্ম প্রচারক মানুষ আমরা নিজেদেরকে প্রচার করে জাহের করে বেড়াই না এটা আমাদের নীতি ছিল না কাজে আপনারা আমাদের প্রসঙ্গে জানেন না ঢাকায় এই ধরনের সম্মেলন আমরা কোনদিন করিনি আমাদের প্রসঙ্গে জানুন আমাদের আকিরা কোরআন এবং সই হাদিসের উপর প্রতিষ্ঠিত শুদ্ধ আকিরা আমাদের বিশ্বাস কোনো সহি হাদিস পাওয়া গেলে কোন ইমামের ফটো আমরা গ্রহণ করি না কিন্তু ইমাম সাহেবদেরকে আমরা অশ্রদ্ধা করি না তারা বড় পণ্ডিত তারা বড় স্কলার তারা দিনের জন্য বড় খেদমত করে গেছেন ইসলামকে কোন একটা মাঝাবের মধ্যে সীমাবদ্ধ করে দিতে হবে এই নীতিতে আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি কোরআন রয়েছে এবং সহি হাদিসের মধ্যে আল্লাহ নবীর পানি লিপিবদ্ধ রয়েছে যা সূত্র সামনে আসে ওইটার উপর আমল করতে হবে ইমাম আবু হানিবা রাহেমহল্লার আগেও আল্লাহ নবীর মাধ্যমে সত্তর আশি নব্বই বছরের ব্যবধান ওই নব্বই বছর তার উপর আমল ছিল তারই ইনসাইক্লোপিডিয়া অফ ইসলামের মধ্যে মিস্টার গিট লিখতেছেন ইনসাইক্লোপিডিয়ার মধ্যে the Ahle Hadith try to go back to its last principles and try to restore the original simplicity and beauty to the faith and practice encyclopedia of ইসলামের মধ্যে ইংরেজ রাখতেছে আজ এসে ফিরে পেতে চায় মাঝাবি সংকীর্ণতা ফতোয়ার সংকীর্ণতা সেরে এবং বেদা যত রকমের কুসংস্কার সব কিছু বাদ দিয়ে প্রথম যুগের সাহাবিদের যুগের আল্লাহ নবীর যুগের সহজ সরল সেই বিশ্বাস সহজ সরল সেই ইসলামে দিয়ে ফিরে যেতে চায় এবং সেই শুদ্ধ অবস্থানটা তারা রিস্টোর করতে চায় পুনরুদ্ধার করতে চায় আল্লাহ হাদিসের সঙ্গে তাদের স্পষ্ট বক্তব্য আসুন আমাদের কাছে দেখুন আমরা কি করি কোরআন এবং সৈয়দের দলিল ছাড়া হুজুরে কইছে এর উপর আমাদের কোন ভিত্তি নাই কোরআনের দলিল নিতে হবে এটা হাদিসের নাম বাদ দিয়ে বলতে হবে এই হাদিসে আমল করো তাও খোয়াব খোয়াবের উপর আমরা অত বিশ্বাস করি না শরীর হল শুদ্ধ জিনিস পিওর জিনিস এই হল আকিদার বিবরণ এবং আমাদের বিবরণ আসুন আদেশের রাজনৈতিক অবদান এদেশে আপনারা প্রশ্ন করবেন কোথা থেকে তোমাদের উৎপত্তি আমি বলব ভারত উপমহাদেশে সর্বপ্রথম ইসলামিক সংগঠন কোনটা আল আমি সংগঠনের বয়স পৌনে দুই শত বছর এদেশে কত বছর মহিউদ্দিন সাহেবের ভারতে এবং আবুল হাসান আলী নদী সাহেব চিন্তাবিদের বই করে দেখেন first time in Indian history লিখেছেন সর্বপ্রথম আন্দোলন আজাদ ইসলাম আন্দোলন মাসুদ আলমদ্দিন সাহেব ভারতের উর্দুতে বই লিখেছেন হিন্দুস্তান পাহলে ইসলামী তাহলে ভারতের সর্বপ্রথম ইসলামী আন্দোলন আমার লেখা রাজনীতির পঞ্চাশ বছর তার লেখা আবুল মনসুর আহমদের লেখা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন সরোয়ার্দী মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী শিল্প বাণিজ্য মন্ত্রী সরোয়ার্দী সাহেব যখন বিদেশে যেতেন আবুল মনসুর আহমদ সাহেব তখন হতেন প্রধান অ্যাক্টিং প্রধানমন্ত্রী হতেন নির্ভীক সাংবাদিক এবং নির্ভীক রাজনীতিক এবং সুসাহিত্যিক তিনি বলতেছেন রাজনীতির হাতে করে প্রথম চ্যাপ্টার আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছরের সেখানে তিনি আজাদ ইতিহাস ওহাবি আন্দোলনের ইতিহাস তার পূর্বপুরুষ মুজাহিদ ছিলেন এবং বলতেছেন আমি সগৌরবে ঘোষণা দিচ্ছি যে আমি ইতিমধ্যে আমি সগৌরবে ঘোষণা করে গেছি যে আমার বড় দাদা কাজী আসিফ ছিলেন সেই মুজাহিদদের মধ্যে একজন যিনি বালাকোটের যুদ্ধে স্বয়ং অংশগ্রহণ করেছিলেন লিখতেছেন তার মাথায় তুলি লেগেছিল কাজে তিনি ঘোড়ায় ফোড়ায় হাঁটতেন আবুল মনসুর আহমদ সাহেব তার নিজের পরিচয় দিচ্ছেন ফার্স্ট একটা রাজনীতির হাতের ঘরে তার আহলাদের কাছে তিনি সদৌরবে ঘোষণা দিচ্ছেন এই কথা আমি বলেছি কামরুজ্জামান সাহেবের কথা চার নেতার এক নেতা আমি বলেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা আমি বলেছি কৃষক প্রজা পার্টির প্রেসিডেন্ট যার আন্দারে কাজ করছেন আবুল মনসুর আহমদ সাহেব তিনি ডক্টর আব্দুল মালিক সাহেবের বাবা আব্দুল্লাহ পাকি সাহেব মোল্লা আকরম খা সাহেব উনিশশো একপঞ্চাশ সাল থেকে নিয়ে উনিশশো একচল্লিশ সাল থেকে নিয়ে একপঞ্চাশ সাল পর্যন্ত দশ বছর মুসলিম লীগের সভাপতি ওনারই নেতৃত্বে দেশ পূর্ব পাকিস্তান হয়েছিল ভারত থেকে আলাদা হওয়া তিনি কে আর এস বিরাট নেতা এবং তিনি দৈনিক সংবাদপত্রের পিতাকে আকরম খা সাংবাদিকরা অস্বীকার করতে পারবেন না দৈনিক পত্রিকা চনককে লাকরম খা তার বাবা আব্দুল বারি খা দাদা মুফিদুদ্দিন খান মতন খান স্বয়ং বালাকুটের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ইতিহাস এগুলা বানায় বলতেছি না মেয়র হানিফ সাহেব আহরাজের সন্তান এইরকম আপনি কত চান কয়টা চান একটু আগেই বলেছি যে আপনারা আহ আহরাজের সাংগঠনিক ইতিহাস জানতে চাচ্ছেন আহ আসে ভোগী নয় দেখি অন্যায় করবেন তাদের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বে তাদের ব্যাপারে কথা বলেন তাদের ব্যাপারে কথা বলেন আপনারা লজ্জা সরম থাকা চাই আমরা প্রচার বিনোদ মানুষ আল্লাহ আব্দুল্লাহ কাফির জমিয়তে আহলেসের প্রতিষ্ঠাতা তিনি প্রথম বাংলা একাডেমি পুরস্কার হওয়া সাহিত্যিক এখন বলেন যে আপনারা এই প্রথম বাংলা একাডেমি পুরস্কার কে পেয়েছিলেন প্রথম যেতেন তার মধ্যে কাবির সাহেব একজন ইতিহাস জানার চেষ্টা করুন আপনার কাছে একটা ফালতু রাজনীতি করেন লেখা না পড়া না ইতিহাসের চর্চা না দুই বসে না পেশার শক্তি কাটিয়ে মস্তানি করে তারপরে হারাম টাকা উপার্জন করে হঠাৎ নেতা বাজায় যান কাজে আপনাদের দিক ছিন্ন হয়ে পড়েছেন আদব আখলাক তারা হয়ে পড়েছেন অধিকে বেআদব হয়ে পড়েছেন না হলে এত বড় বড় মানুষদের ব্যাপারে বেহাদবি করার বেহাদবি করার স্পর্ধা কোথার থেকে পান আপনারা আরো আসুন এ দেশের কয়েক তিন কোটি আহলাদিস মানুষ সবাই জেনবি সবাই বোয়া দেখুন আপনারা আমাদের ভাই দেখুন তাদের কাণ্ড কারখানা দেখুন in all these appeals, there is the statement that the accused appellant is not connected with Ahle Hadith. কোন ভাবে প্রমাণিত হচ্ছে না যে ডক্টর আসাদুল্লাহ আল গালাবের আহলে হাদিসের সাথে কোন সম্পর্ক না অ্যাপেলের সুট মর্কে এনলার ফোন পে সুতরাং তাকে জামিন দেওয়া যাবে না আর এর সাথে কানেকশন জামিন পাবেন না আসুন আরো দেখুন ওয়েদার হিউ আর টাইটিং ফক নট তিনি বোমাবাদের সাথে গুণের সাথে জড়িত থাকুন মানা থাকুন it has been already publish in all over Bangladesh that Ahle Hadith are behind for explosion of bombs. সে বোমা ভারত পত্রিকায় খবর আসছে আলাই সারা দেশে বোমা মারে সুতরাং আহলে আসুন আরো খবর দেখুন it is not denied that Abu Stapler is head of militant organization that is ইহা কখনো অস্বীকার করা হয় নাই যে ডক্টর গালেব আহলে আদিস সাথে জড়িত নয় আহলে আদিস হল একটা সন্ত্রাসী এবং বোমাবাজ গ্রুপ সুতরাং তাকে জামিন দেওয়া যাবে না আবার দেখুন nowhere it has been said তিনি আহাদিসের হেড নন এটা প্রমাণিত হচ্ছে না সুতরাং তাকে জামিন দেওয়া যাবে না এখন কেস কি আহলাদিসের বিরুদ্ধে না ডক্টর গালেবের বিরুদ্ধে কেস ডক্টর গালেবের বিরুদ্ধে না আহলাদিসের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে আহাদিসের বিরুদ্ধে ডক্টর গালে মূল নয় চক্রান্ত কয়েক ভাবে করেছে অনেক খুব দ্রুত গুটিয়ে নিয়ে আসতে চায় তিন কোটি আহলেসের বিরুদ্ধে কেউ তো মূর্খ মাদানেরা চক্রান্ত করেছিল নাহলে জেএমবির উত্থান আজকে ধ্বংস করার জন্যই হয়েছে এক নম্বর চক্রান্ত এর আগে আওয়ামী লীগ ক্ষমতা আসে নাই খালি আওয়ামী লীগ ক্ষমতা এসেছে আহলেসের হাতে কোনো হাত করা পড়িয়েছে খালি বিএনপি ক্ষমতায় আসে নাই বিএনপি ক্ষমতায় এসেছে একা এসেছে আলেসের হাতে কোন হাত পড়া পড়েছে এবার কি হলো আলেসের হাতে হাত পড়া কেন হাত চার জায়গায় কেন আহলে হাদিসকে মহাবাস করা হচ্ছে উত্তর কি আর বলতে চাই না উত্তর এই জায়গাতেই খুঁজতে হবে আওয়ামী লীগ আহলে হাদিসের শত্রুতা করেনি বিএনপি একাত্তর দিন শত্রুতা করেনি এবার শত্রুতার কারণ খুঁজে বের করতে হবে এক নম্বর শত্রুতা ডক্টর তালেব আহলাদের সমাজগুলোকে জাগরিত করতেছিল তাটাকে জেলখানায় পুরে দাও সমাজগুলো মরে যাবে আহলাদিস তিন কোটি আহলাদের সমাজ ব্যাটফল হবে দুই নম্বর দেশটাকে শক্ত করার জন্য কিছু কুমাবাজের প্রয়োজন রয়েছে তাতে আহলাদির সমাজ থেকে কিছু সংখ্যক বেউকুব ছেড়ে ফেলে এই কাজে মানে যেটা আগায় যাইতে পারে এই জন্য তারাই ধ্বংস পেয়েছে জানি না আপনারা বোঝা মেরেছেন কিছু সংখ্যক ফালতু ছেলেকে এই কাজ করানো হয়েছে গোটা আহলাদিস নেতৃত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য চার নম্বর কোরআন এবং হাদিস নিয়ে যেন আপনারা সমাজে যেতে না পারেন মানুষের মধ্যে যেন একটা বদনাম রটিয়ে দিতে পারে একাত্তরের মতো একটা ক্যালেন্ডারে আপনার ঘরে চাপাইয়ে দেবে যাতে সমাজের বাইরে হইতে না পারেন হাত চিন্তা এইভাবে আর চার যদি বলে চোর তাহলে বুদ্ধি ওর আপনার উপর যদি স্থায়ী কেলেঙ্কারি লাগিয়ে দেওয়া যায় আপনার এই দেশে মুখ তুলতে পারবেন না এই গভীর ষড়যন্ত্রে বসার আহলেসের বিরুদ্ধে এই রায় তার স্পষ্ট প্রমাণ আসুন পুলিশের এবং যেটা জবানবন্দির ইতিহাসে আসুন জবানবন্দি দিয়েছে কে কোথাকার পাতা মালা ধরা পড়ে বলছে ডক্টর গালেব আমার বোমা মারতে বলছে কেসে ধারা বলুন কেসে ধারা ডক্টর গালেব কোলারে বেড়াটা বোমা মারছে নজাই খেতুরে হত্যা করছে তারপর লক্ষ্মী কোলায় যায় বোমা মারছে এগুলা ডক্টর গালেবের কাজ যেই মামলা দিয়েছে তাই যদি নোংরা না হয় জঘন্য না হয় নিকৃষ্ট না হয় চরিত্রহীন না হয় একজন প্রফেসরের বিরুদ্ধে বোমাবাজি এবং হত্যা করে মামলা দিতে পারে না যারা মামলা করেছেন তাদের চরিত্রের প্রমাণ হয়েছে এখানে ডক্টর গালেবের নয় যারা ইসুফ আলাইসালামের বিরুদ্ধে সেনার অভিযোগ দিতে পারে যারা ইমাম আবু হানিফাকে জেলে রাখতে পারে যারা নবীর বিরুদ্ধে সুরির অভিযোগ দিতে পারে ওই বংশের আপনারা দায়িত্ব আওয়ামী লীগ চাপিয়েছিল তরিকুল ইসলামের উপরে আমার সম্মানে কথা আমি বিশ্বাস করি না ময়ূর সিংহের ছিল আলোর মহান্নতায় দায়িত্ব তিনটি সরকার চাপেছে আওয়ামী লীগের উপরে আমার লজ্জায় বাধে আমি বিশ্বাস করি না যিনি ক্ষমতায় চান প্রতিপক্ষকে দমন করার জন্য নির্লজ্জ মামলা দায়ের করে প্রতিপক্ষকে ঘায়েল করেন কতদিন চলবে এগুলা সবাই সখ আমরা আগাছের পক্ষ থেকে নেতৃবৃন্দকে বলব আপনার সহ হন চরিত্রবান হন রসুলের কাছ থেকে শিক্ষা নেন ফলাফের আসনের কাছে শিক্ষা নেন ভারতের তাদের কাছে শিক্ষা নেন বাজপেয়ীর তিন কিসম্যান হেরে চলে গেলেন বাজপেয়ী হেরে গেল জিজ্ঞাসা করা হল যে আপনার কি অবস্থা বিজেপি হার গেল লেকিন ভারত জিত গেল বিজেপি হেরে গেছে কিন্তু ভারত জয়যুক্ত হয়েছে সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী তো নিল না my inner voice is saying me that I should not be prime minister of India একটা হওয়া প্রধানমন্ত্রী ত্যাগ করলো পশ্চিমবঙ্গের বুদ্ধদের পশুর প্রধানমন্ত্রী অ্যাকাউন্ট নাই বাড়ি নাই ঘর নাই গাড়ি নাই কিচ্ছু নাই এই তোমারে পশ্চিমবঙ্গে দেখো তোমার পাশের লোকগুলো এরকম আজ তোমাদের বাড়ি তোমাদের গাড়ি তোমাদের চাকর চাকরানি তোমাদের কোটি টুকু টাকার ব্যাংক ব্যালেন্স মন্ত্রীদের এমপিদের বেতন বাড়িয়ে নিয়েছ দেশের মানুষ অনাহারে অত্যাহারে জীবন যাচ্ছে কি অবস্থা আর তোমরা ডক্টর গালেবের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করাতে খুব তৎপর হয়ে পড়েছ প্রশাসনের ভাইদেরকে বলবো অত্যন্ত সেন্সিটিভ দায় দায়িত্ব আপনাদের আপনারা কেউ মিথ্যা রিপোর্ট দিতে বললেই দিবেন কেন ডক্টর গালেমের বিরুদ্ধে আন্দাজে কয়েকজন ধরিয়া নিয়েছে তাদের মুখে বাই করে নিলেন বগুড়ার থেকে এবং জয়পুর হাট থেকে ডক্টর গালে আমাদেরকে উৎসাহিত করেছেন এখন তো সেই আব্দুর রহমান তাদের নেতা নিজেই বলতেছে এই যুগান্তর এই প্রথম আলো এই ডেইলি স্টারে ডক্টর গালেবের সাথে আমাদের কোনো দেখা হবে ডক্টর গালেবের false implicated he has related with with us এবং এই সব পত্রিকা হিসেবে আব্দুর রহমান নিজেই অস্বীকার করেছেন এখন কি করবেন মিথ্যাচার বন্ধ করো প্রশাসনের বাড়িদেরকে আমরা অনুরোধ করো তিন কোটি হাজার খাজনা ট্যাক্স থেকে আপনারও বেতন হয় সম্মানিত মানুষদেরকে অপমান করবেন না আমি বিচার বিভাগের প্রতি অনুরোধ করব আমাদের সংবিধান লেখা আছে বিচার বিভাগ আইন বিভাগকে পৃথক করতে হবে বাহাত্তরের সংবিধান এখনো হল না আলাদা যদি হয়ে যেত তাহলে ডক্টর গালেব এতদিন বের ছাড়া থাকতেন না আমার আশা করি আটকে রাখা সম্ভব নয় আমি আইন বিভাগ নিয়ে কথা বললাম বিচার বিভাগ নিয়ে কথা বললাম প্রশাসনিক বিভাগ নিয়ে কথা বললাম এখন আমাদের সামনের কর্তব্য এইটুকু বলে আমি আমার বক্তব্য আজকের মতো গুটিয়ে নিতে চাই আমার বক্তব্য আমি আহলাজটা কি করতে চেয়েছিল দেশে তাই বইয়ের প্রথম ভূমিকা দেখলেই বুঝবেন তারা জেহাদ করেছিল শিখদের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে এটা তার দলিল আমার দেখা পঞ্চাশ বছর অতি ওহাবি ওপেন ইন ইন্ডিয়া বিচারপতি মহমুদের ওহাবি আন্দোলন তারপরে তাস্করে সাবেকা ডক্টর আসাদুল্লাহ আল্লাহ আলহের পিএইচডি থিসিস দেশ আন্দোলন পড়ে দেখুন কিন্তু তারা সেটা সাকসেসফুল হতে পারেননি পাকিস্তান আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছেন আব্দুল্লাহ কাফি আব্দুল্লাহ বাকি এবং মোল্লা আকরম খা ইসলামিক রাষ্ট্র হয়নি আল্লামা কাফি সাহেবের ষাট সালে ইন্তেকালের পরে যিনি দায়িত্বে এসেছিলেন তিনি আহলাদকে গাইড করতে পারেননি সঠিক পথ নেতৃত্ব দিতে পারেননি সুতরাং ছেলেরা বিভিন্ন দলের মতে বিভক্ত হয়ে পড়েছিল আর সেখান থেকে আমাদের বিপর্যয়ের সৃষ্টি হয়েছিল সম্মানিত উপস্থিতি এখন আমাদের সময় এসেছে আমরা কোন পথ ধরব কয়েকটি ভাবে বিপ্লব হয় একটি হল গণবিপ্লব আরেকটি হল ভোট বিপ্লব আরেকটি হল অস্ত্র বিপ্লব কয়েকভাবে বিপ্লব সাকসেসফুল হয় গণবিপ্লব অস্ত্র বিপ্লব ভোট বিপ্লব তিন ভাবে হয় এখন আপনারা কোন বিপ্লব চান কোন বিপ্লব সকল সংজ্ঞা টঙ্গা জানি না কিন্তু আমেরিকা সুদ্ধা সারা পৃথিবী আমাদেরকে সংজ্ঞার মধ্যে বানাই দিছে তুমি হয় গণ বিপ্লব করো নাহলে ভোট বিপ্লব করো নাহলে তুমি সন্ত্রাসী তাছাড়া তোমার আর কোনো পথ নাই আমরা আসলে চেয়েছিলাম আর বিপ্লব সংস্কার কর্মীর সংস্কার সমাজ সংস্কার কিন্তু অত্যন্ত অন্যায় ভাবে অপ্রত্যাশিত ভাবে আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে আমাদেরকে জর্জরিত করে ফেলা হয়েছে কিন্তু আমরা জর্জিত হয়ে নেই বরঞ্চ জেগে উঠেছি আপনারা আপনাদের প্রহর গুণন আমরা কি বিপ্লব করতে চাই এখন অস্ত্র বিপ্লবে আমরা বিশ্বাস করি না আবার সাহেব বলে গেছেন ওটা খারেজিদের আকিদা ওটা আহলে সুন্নতুল জামাতের আকিদা নয় আহলে আদিসের আকিদা নয় ডক্টর গালিবের ব্যাপারে সতর্ক করেছেন পুরা জাতিকে উনিশশো সাল থেকে কারো ঘুম থাকে নাই বেহায়ার মতো রাতের অন্ধকারে তাকেই জঙ্গিবাদের সাথে গ্রেফতার করেছে কি অদ্ভুত কি নির্লজ্জতা কি বেহায়াপনা কি বিবেকহীনতা কি বিচারহীন হতে পারে একটা দেশ অসম্ভব আপনারা কি ছেড়ে দিবেন আমরা নেতাদেরকে সংশোধন করে ছাড়ব আমরা প্রশাসনকে নির্ভেজাল করে ছাড়ব আমরা বিচার বিভাগকে আইন বিভাগ থেকে আলাদা করে প্রশাসন থেকে আলাদা করে নিরপেক্ষ বিচারের দিকে ধাবিত করার জন্য সংগ্রাম করে আমাদের সংগ্রাম শেষ হয়নি অবসর কথা বিশ্রামে উজ্জ্বল হয়ে ফুটেনি এখানে এখনো সুবিবল যদি তৌহিদে এখনো ফুটে ওঠেনি আমাদেরই সে কর্তব্য পালন করতে হবে প্রতিটা সরকার ব্যর্থ রয়েছে প্রতিটা সরকার গণতন্ত্রের কথা বলে স্বৈরতন্ত্র কায়েম করেছে শেখ সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছিল গণতন্ত্র কি উনি বললেন জনগণের অধিকার জনগণের অধিকার তার দল থেকে আপনারা বুঝে পেয়েছেন জিয়াউর রহমান সাহেবকে জিজ্ঞাসা করার জন্য বললেন রাজনীতিকে আমি কঠিন করে দিতে চায় তার অর্থ হল সব নেতৃত্বের সৃষ্টি করতে চাই আমি আন্তভন্ত লোকজন এলাকা হতে না পারে আমি নেতৃত্ব কঠিন করে দিতে চাই এখন কি সব সত্যতন্ত্র আসতেছে শিক্ষিত অভিজ্ঞ ভালো মানুষ নীতিবান আদর্শ চরিত্রবান লোককে আসতেছে নেতৃত্বে না কিছু আছে কিন্তু তারা পাত্তা পায় না না হলে ডক্টরের আরেক বন্দী থাকতেন না আর চায় এদেশের সবাইকে সংশোধন করতে আওয়ামী প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকল যদি ক্ষমতায় থাক আসেন তাহলে মানুষের উপর অত্যাচার করবেন না দ্বিতীয়বার যেন সাহেবুল হাদিস আয়জুল হক সবের মতো বৃদ্ধ আলেম সবাইয়ের কাছে গ্রেপ্তার না হন বিএনপিকে অনুরোধ আবার যদি ক্ষমতায় আসেন কোনদিন এই কেলেঙ্কারি কুকর্ম দ্বিতীয়বার করবেন না যেই আপনাকে উৎসাহিত করুক না কেন ডক্টর জাহেদের মতো পন্ডিতকে তিন কোটি হাদিসের নেতাকে সত্তর বছরের বৃদ্ধ আব্দুল সমাজ সারাবি সাহেবের মতো লোককে ধরে নিজের পেহায়াপনা আর কুকর্মকে আর পরিষ্কার করবেন না আর নীতির মধ্যে থাকবেন তবে আমরা এখানে আমাদের আমাদের খালাতো ভাই যারা বাধাগ্রস্ত হয়েছি পল্টনে কিন্তু আমাদেরই ভাই ছোট ভাই কি সরকারের সাত সরকার আমাদের কমিশনার বংশালের তিনি মেয়র সাহেব একদম রোধ করে এই জায়গাটুকু নেওয়ার ব্যবস্থা করেছেন এই জন্য আমরা এতটুকু যে করেছেন এই জন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞ তবে সাবেক মেয়র হানিফ সাহেব আবার আমাদের আলাদাদের ভাই তিনি আবার হাসপাতাল আছেন সিঙ্গাপুরে তার জন্য দোয়া করতে হবে আল্লাহ তাকে সুস্থ হয়ে বিরোধনে আরো ভালো কাজ করার করবে বর্তমান মেয়র একটু ভালো কাজের সহযোগিতা করেছেন রাত্মহীন কণ্ঠে আমরা তার স্বীকৃতি দিচ্ছি এবং মেয়র হানিফ সাহেব আমাদের লোক তিনি পত্রিকায় ধর্মের কথা আওয়ামী লীগকে কিছু পরামর্শ দিয়েছেন আশা করি আওয়ামী লীগ সে পরামর্শ গ্রহণ করবে সামনে আমাদের কাজ আমরা কি করব নির্বাচনে যাব কি যাব না ও আমাদের প্রেসিডেন্ট সাহেব অসুস্থ রয়েছেন তার জন্য দোয়া করবেন আমাদের আরো অসুস্থ হয়েছে তারা দোয়া চেয়েছেন দোয়া করবেন এখন আমাদের কর্তব্য আমাদের কর্তব্য সামনে কি করবেন সামনে নির্বাচন কি করবেন কি করবেন কাকে ভোট দিবেন তিন কোটি আলেদিস কার পক্ষে যাবে কার পক্ষে সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের এসেছে আমরা কারো মায়ের খাবো ভোট দিয়া তুমি মাথায় দেয় তুমি আলাদাকে সাপোর্ট করি আর তুমি আলাদের সাথে যারা থাকে তাদেরকে সাপোর্ট করি তো বিক্ষিপ্ত ঘটনায় ভোটে মেয়র হানিফ সাহেব হানিফ মানুষ সপ্তরা থাকে লিটন সাহেব আহলে হাদিস মানুষ সপ্তরা একটু থাকে সরকার আমজাদ হোসেন সাহেব উনি আমাদের হাদিসের ভাই সপ্তনের বিক্ষুব্ধ থাকে কিন্তু আমাদের তো টুপি আলাদা টুপি আলাদা দিকেই যায় কিন্তু যে মায়ের খাইলাম রে ভাই যে মায়ের খাইলাম আমরা আপনার কি করব সিদ্ধান্তে যেতে হবে আপনাকে কেউ হিসাবে ধরে না আপনাকে কেউ হিসাবে ধরে না কাজে এখন আমরা রাজনৈতিক দল ঘোষণা করব রাজনৈতিক দল ঘোষণা করব আয় আছে নাও আছে আপনারা না হলে সন্ত্রাসী রাজনৈতিক দল যদি ঘোষণা না করেন নির্দ্বিধায় হেরিকে তোমার বলে দেবে we are please with recent steps arrest of doctor Ghalib American ambassador কূটনীতিক শিষ্টাচার সব বার্তা বলে দিবে যে ডক্টর গালেব অ্যারেস্ট করা আমি খুব খুশি আসল খবর জানুক বা না জানুক করে দেবে আর তোমরা করো কি কাজই আর সতেরোটি আসন আমাদের এমন রয়েছে এক মিনিট লাগবে আমার বক্তব্য শেষ করতে সতেরোটি আসন আমাদের এমন রয়েছে যেখানে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ আমরা একটু নার্সিং করলে এককভাবে আমরা জিতে আসতে পারি তিরিশ থেকে তেত্রিশটি আসন আমাদের এমন রয়েছে যেখানে আমরা তাকে ভোট দিবে সে জিতবে আর যাকে দিবে না সে কি হবে হয়ে তিন কোটি আলেসের মধ্যে দেড় কোটি নারী আর শিশু বাদ দিলে এক কোটি আহলেসের লক্ষাধিক মানুষ আপনারা এসেছেন শতকরা একজন এরপরে যদি ডাক দেয় তাহলে তিন কোটি থেকে কমপক্ষে তিন লক্ষ মানুষ প্রয়োজনে তিরিশ লক্ষ আসতে হবে যদি ডক্টর তাদেরকে মুক্তি দেওয়া না হয় ইনশাআল্লাহ এই ঢাকা শহরে তিন কোটি থেকে আমরা তিরিশ লক্ষ মানুষ পায়ে হেঁটে সব ভেঙে দিতে পারবো তারপরে তোমরা ফিরাই আমাদেরকে সামনে আমরা নির্বাচনী দল সম্ভবত ঘোষণা করতে যাচ্ছি তবে সেটা হয়তো বা ইনসাফ পার্টি বা জাস্টিস পার্টি নামে কাজ চলবে কিন্তু আহলে নামে নয় সেটা হল জাতীয় ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠার জন্য কিন্তু কিন্তু সেটা আমিরে জামাতের ডাইরেক্ট নির্দেশের উপর নির্ভর করছে উনি হা করেন না না করেন তারপরে আমাদের কর্মী জাতীয় কর্মী সম্মেলন সিদ্ধান্ত হবে তারপরে আমরা জাতীয়ভাবে নিশ্চিত করে দেব আমরা রাজনৈতিকভাবে দল ঘোষণা করে কার্য শুরু করলাম করলাম না কিন্তু ভিন্ন আরকে আপনারা এখন শুরু করে দেন আল্লাহ পাক আমার গোয়েন্দা বিভাগের প্রতি আমাদের সুক্রিয়া পুলিশ ভাইদের প্রতি আমাদের সুক্রিয়া সাংবাদিক ভাইদের প্রতি আমাদের কৃতজ্ঞতা যারা কষ্ট তাদের প্রতি কৃতজ্ঞতা ট্রাফিক ভাইদের প্রতি আমাদের কৃতজ্ঞতা সরকারের শুভবুদ্ধির উদয় হওয়া হোক হয় আলহামদুলিল্লাহ বিরোধী দলের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকলো আমাদের জন্য যারা সময় দিয়েছেন শ্রম দিয়েছেন ব্যাগ দিয়েছেন সহানুভূতি দিয়েছেন আমাদের শ্রমিক মানুষের তিনটাতে প্রোগ্রাম হওয়ার কথা ছিল ওনাদের কাছে আমরা এক ঘন্টা সময় চেয়েছিলাম অনুগ্রহ করে ওনারা আমাদেরকে এক ঘন্টা সময় বাড়িয়ে দিয়েছিলেন অন্তরের অন্তস্থল থেকে শ্রমিক প্রদর্শন করলে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এতটুকু বলে আপনাদেরকে একেবারে সাহস করবেন তো এরপরে দিকে আপনাদেরকে জেএমডি বলে কি করবেন সোজা কোন এক জায়গায় যদি কোন আজাদিস ভিক্ষুককে যে এমপি বলা হয় লক্ষ জনতা তার উপর আক্রমণ করতে পারবেন না আজাদিস যে এমপি নয় বাস নয় কোন শয়তান কোন প্রধান কোন মিথ্যাবাদী যদি কোনদিন আহলে আজকে আবার যে এমপি বলে আবার কোন বাস বলে তার চোদ্দ দুষ্টির খবর খেতে পারে সাহস করুন যদি প্রতারণা চলে যমুনা ব্রিজ ভেঙে দেব উত্তরবঙ্গ অচল করে দেব হরতাল করে সারা দেশ বন্ধ করে দেব আমরা ইনশাআল্লাহ তবে আমরা এই কাজের লোক নই বাধ্য করছেন আমরা করব সংস্কৃত দেশ করে দেবেন যেখানে দশজন আলে যেখানে আছেন যে শয়তানি আপনাকে থাপ্প লাগে দেবেন লাথি মেরে দেবেন পায় কোনো কথা নাই أقول قولي هذا واستغفر الله لي ولكم أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته